ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কায়সারকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লেখেন এবং দেশিয়া কালবি রদিল্লাহ তাল্লাহ্ন এর মারফত সে চিঠি পাঠান এবং তাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম নির্দেশ দেন যেন তা বুসরার গভর্নরের নিকট দেয়া হয় যাতে তিনি তা কায়সারের নিকট পৌঁছে দেন আল্লাহ যখন পারস্যের সৈন্যবাহিনীকে কায়সারের এলাকা থেকে হটিয়ে দেন তখন আল্লাহর অনুগ্রহের এই সুক্রিয়া হিসাবে কায়সার হিমস থেকে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস সফর করেন এ সময় তার নিকট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর চিঠি এসে পৌঁছলে তা পাঠ করে তিনি বললেন যে তার গোত্রের কাউকে খোঁজ করো যাতে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি